হে আল্লাহ রহমানুর রাহিম তোমার দয়ায় আমরা বেঁচে আছি এই পৃথিবীর সমস্ত মখলুকাত তোমার প্রশংসায় ব্যস্ত আমরাও তোমার শুক্রিয়া আদায় করছি সব সময় তুমি মালি তুমি খালি তুমি রহমানু রহিম তুমি মালিক তুমি খালিক তুমি রহমানু রহি তুমি মোদের বাঁচাও হে রহি তুমি মোদের বাঁচাও হে রহি তুমি মালিক তুমি খালিক তুমি রহমানু রহি তুমি মোদের বাঁচাও হে রহি তুমি মোদের বাঁচাও হে রহি আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু اللہ اللہ اللہ تمر نامی او یا کشیر پکھی اڑید تمر نمی সুরভি ছড়ায় তোমার নামে ওই আকাশে পাখি উড়ে যায় তোমার নামে এই বাতাসে সুরভি ছড়ায় গাছের ডালে কোকিল ডাকে গাছের ডালে কোকিল ডাকে কুহু কুহু কুহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু তুমি আছো এই হৃদয়ে তাই তো যে গান গাই তোমার তরে চিন্তা করে হৃদয় জুড়ায় তুমি আছো এই হৃদয়ে তাই তো দে গান গায় তোমার তরে চিন্তা করে হৃদয় জুড়া তোমার নামে দোয়েল ডাকে তোমার নামে দোয়েল ডাকে মুহু মুহু মুহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু اللہ اللہ اللہ اللہ اللہ تمہیں رحم رہی تمہیں مدر بچاؤ دے دو تمہیں مدر اللہ اللہ اللہ اللہ الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله